থেকে নেমে চারদিকে একবার ভালো করে দেখে নিলাম সামনের রাস্তা দিয়ে বাসটা দূরে চলে যায় ধোঁয়া ছেড়ে রাস্তা দুপাশে যত দূরে চোখ যায় দেখতে পাচ্ছি শালবন মাথা উঁচু করে একে অপরকে টেক্কা দিয়ে কোন গাছটা আগে আকাশ ছবে তারই বুঝি একটা নীরব প্রতিযোগিতা চলছে অজানা অচেনা পাখির ডাক শালবনের গাছের পাতায় সূর্যের উথলে পড়া সোনালি আলো হাওয়ায় দোলানো পাতা ছুঁয়ে মাটিতে আছড়ে পড়া আর মাটিতে যেন আলো ছায়ার এক জীবন্ত আলপনা আঁকা রয়েছে পকেট থেকে ঠিকানা লেখা কাগজটা বার করলাম না একবার দেখে নি বাস থেকে নেমে কোন দিকে কোন রাস্তা ধরে যেতে হবে সামনে এগিয়ে ডান দিকে রাস্তা বেশ কিছু দূর যাওয়ার পর সামনে পড়বে একটা সাঁওতাল বস্তি সেটা ছাড়িয়ে কিছু দূর গেলেই একটা বড় টিলা পড়বে তার ওপাশেই বাড়ি সাহেব বাড়ি যেখানে থাকার জন্যই এখানে আসা এর আগে আমি কখনো ঝাড়গ্রামে আসিনি এই প্রথম কিন্তু এখানে আসার মুহূর্তেই যে এত ভালো লেগে যাবে তা আগে জানা ছিল না হাঁটতে থাকলাম অবশ্য এখানে আমার আসার পিছনে পুরো কৃতিত্বটাই বিমানের আমার ছোটবেলার বন্ধু বিমান ঘুরে বেড়ানো তার এক নেশা ভারতের কোনো জায়গা বুঝি তার ঘোরার আর বাকি নেই বিমানের বাড়ি একদিন চা খেতে খেতে আমি বলেছিলাম একটা বন জঙ্গলে ঢাকা কোনো বাড়ি জোগাড় করে দাও না কয়েকদিন থেকে পুজো লেখা দুটো শেষ করে আনি ঘোরাও হবে আবার কাজও হবে বিমানই আমায় বলেছিল ঝাড়গ্রাম যাবে ওখানে আমার এক বন্ধুর বাড়ি আছে বহু বছর ওরা ওখানে যায় না একজন মালি আছে সে দেখাশোনা করে মাঝে মাঝে এসে মাইনে নিয়ে যায় আমি তো শুনেই লাফিয়ে উঠেছিলাম যাবো যাবো তুমি ব্যবস্থা করো বিমানের ব্যবস্থা করতে দেরি হয়নি আর আমিও দেরি করিনি ঝাড়গ্রামে আসতে হাঁটতে হাঁটতে এসে পড়লাম সাঁওতাল বস্তির কাছে এই সাঁওতাল বস্তি পার হয়ে একটু এগোলেই একটা বড় টিলা পাওয়া যাবে তার ওপাশেই সেই বাড়ি যার নাম সাহেব বাড়ি সামনে দেখি এগিয়ে চললাম সূর্য মাথার ওপর কিন্তু তেজ নেই ফাল্গুনি হাওয়া বইলে কি হবে তার মাদকতার ছোঁয়া যেন আছে সাথে এক শিশিরে ঠান্ডার রেশও আছে ওই তো সামনে টিলা বেশ বড় তো টিলাটা পাশ দিয়ে পায়ে চলার বড় রাস্তা টিলা পেরিয়ে সামনে এগিয়ে গেলাম চোখে পড়ল একটু দূরে শালবনে ঘেরা একটা পুরনো বাড়ি এগিয়ে গিয়ে বাড়িটার সামনে দাঁড়ালাম অনেক দিনের পুরনো বাড়ি চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা বহু জায়গায় পাঁচিল ভেঙে পড়েছে ঢোকার মুখে বিশাল একটা লোহার গেট বাঁদিকের গেট জং ধরে একটু হেলে মাটিতে গেঁথে রয়েছে দেখলেই বোঝা যায় বহুদিন ওই গেট খোলা হয়নি ডান দিকেরটাও একই অবস্থা একটু ভেতরে ঢোকানো মাঝখানে একজন মানুষ যাতায়াত করার মতো রাস্তা আমি ওই ফাঁকটুকু দিয়েই ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখলাম শাল গাছ তো আছেই আরও অনেক রকমের গাছ রয়েছে অনেকগুলো গাছের নাম জানি অনেকগুলো গাছের নামই জানি না চিনতেই পারলাম না বিশাল বাগানের মাঝখানে বাড়িটা দোতলা বাড়ি সামনে দশটা সিঁড়ি রয়েছে সেটা পেরিয়ে তবে ঘরে ঢোকা যাবে কি যেন নাম মালিটার কি যেন নাম কি যেন নাম হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে সেবকরাম তা সেবকরাম গেল কোথায় কাউকেই তো চোখে পড়ছে না বিমান বলেছিল সেবকরামকে খবর দিয়ে রাখবে এগিয়ে গেলাম সিঁড়ির দিকে হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল কোন হ্যাঁ পিছন ফিরে তাকিয়ে দেখলাম একজন দেহাতি লোক ধুতি পরা খালি পা কাঁধে গামছা হাতে দুটো ব্যাগ নিয়ে আমার দিকেই আসছে কাছে এসে লোকটা আবার প্রশ্ন করল কম হ্যাঁ লোকটার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হবে মাথার চুল বেশ কালো আর ঝাঁকড়া বড় গোঁফটা বেশ সাদা কালো পেটানো চেহারা চোখ দুটো বেশ সরলতায় ভরা আমি জিজ্ঞেস করলাম "আহ, তুমি আহ, সেবকরাম मैं सेवक राम आप আমি উম, কলকাতা থেকে আসছি বিমান আমার বন্ধু हाँ हाँ हाँ हाँ हाँ मैं तो आपका ही इंतजार कर रहा था চলিয়ে চলিয়ে অন্দর চলিয়ে আইয়ে আইয়ে আইয়ে আমার পাশ দিয়ে প্রায় দৌড়ে সেবকরাম ওপরে উঠে দরজায় ঠেলা মারল দরজা খুলে গেল বিরাট দরজা আমি সেবকরামের পিছন পিছন উঠে গিয়ে ঘরে ঢুকলাম বেশ বড় একটা হল ঘর দেওয়ালের পলেস্তারা বহু জায়গায় খসে পড়ে ইট বেরিয়ে পড়েছে ঘরে একটা বড় চৌকি ছাড়া আর কিচ্ছু নেই সেবকরাম ব্যাগ দুটো রেখে ঘরের ওপাশে জানলা দুটো খুলে দিল দমকা একটা হাওয়া এসে লাগলো আমার চোখে মুখে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা সেবকরাম আহ, তুমি বাংলা জানো हाँ बाबू साहब हमी बांग्ला जाने लेकिन कम कम आ, थोड़ा बहुत काम चलिए लिते पारी উম, কাজ চালিয়ে নিতে পারলেই হবে বেইঠিয়ে না সাপ প্রায় একটা বাজে আচ্ছা সেবকরাম তুমি কি করে জানলে যে আমি আজই আসব বাহারে আমি মালিকের বাড়ি কলকাতা গেলাম তখন মালিক আমাকে বলল কি আপনি আসবেন আপনার যেন কোনো সুবিধা না হয় এই দেখুন না দোকান বাজার করিয়ে এলাম সে কি তুমি টাকা পেলে কোথায় কেন মালিক দিল আপ মেহমান আছেন আপনার যেন কোনো কষ্ট না হয় এ মালিক বুলিয়ে দিল আপ আপ আপ बैठिए साहब मैं चाय लेके आता हूँ এই বলে সেবকরাম ব্যাগ দুটো হাতে নিয়ে দোলাতে দোলাতে ভেতরের ঘরে চলে গেল দুপুরে খেতে খেতে প্রায় তিনটে বেজে গেল সেবকরাম দোতলা দক্ষিণ দিকের বিরাট একটা ঘর আমার জন্য রেডি করেই রেখেছিল আমি ওপরের ঘরে এসে টেবিলে নিজের প্রয়োজনীয় জিনিস সাজিয়ে রাখলাম এখানে বৈদ্যুতিক আলো নেই হ্যারিকেন আর ছিমনির আলোই ভরসা দোতলার ঘরের পিছনে একটা বড় ঝুল বারান্দা সেখানে এসে দাঁড়ালে অনেকটা দূর অবধি দেখা যায় চারদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে নাম না জানা পাখির ডাক কান দুটোকে ভরিয়ে দিচ্ছে পাঁচটার সময় চা নিয়ে এসে সেবকরাম বলল এক হ্যাঁ, চায় খেয়ে নিন তারপর চলুন চলুন কোথায় যাব এই আমার বাড়ি সে হবে ক্ষণ দু পাঁচ দিন তো এখানে আছি সে কি বাবুজি রাত মেয়ে আপনি এ কোঠিতে থাকবেন সেবক রামের চোখ দুটোতে যেন একটা ভয় এসে দাঁড়ালো আমি একটু অবাক হয়ে ওকে প্রশ্ন করলাম কেন এখানে থাকবো না কেন এখানে থাকবো বলেই তো এসেছি हाँ তা তো থাকবেন বাবুজি লেকিন রাত में আমি আপনাকে এ কোঠিতে থাকতে দেব না এর কোঠি दिन में बहुत ভালো लेकिन लेकिन बाबूजी रात में बहुत खराब चलिए चलिए बाबूजी जल्दी जल्दी चाय पी के हमारा साथ चलिए এই বাড়িটা রাতে খারাপ সেবকরামের কথা শুনে আমার মনে একটা কৌতূহল দানা বাঁধল কেন খারাপ কিসের খারাপ হ্যাঁ রাতের কথা বলতে বলতে সেবকরামের চোখ দুটো এমন ভয়ে শিউরে উঠল কেন সেবকরামকে প্রশ্ন করে যেটুকু জানতে পারলাম তা হলো এই আজ থেকে একশো বছর আগে রবার্ট নামে এক সাহেব এই বাড়ি তৈরি করে এই দেশ স্বাধীন হবার পর সেই সাহেব বাড়িটা বিক্রি করে তার দেশে ফিরে যায় যেহেতু এই বাড়িটা একজন সাহেব তৈরি করেছিলেন তাই লোকের মুখে মুখে এই বাড়িটার নাম হয়ে যায় সাহেব বাড়ি সাহেবের থেকে যে এই বাড়িটা কেনে সে হলো এখন যে মালিক তার দাদু তিনি এখানে বহুদিন থেকেছেন কোনো কিছু ঘটেনি তিনি খুব রাসভারী মানুষ ছিলেন তিনি মারা যাবার পর তার ছেলে মানে এখন যিনি এই বাড়ির মালিক তার বাবা এখানে মাঝে মাঝে থাকতেন এখন যে মালিক সে তখন খুব ছোট আজ থেকে প্রায় ২২ বছর আগে একদিন মালিক এসে হাজির কিছুদিন থাকবে তখন সেবাগ্রামের বয়স উনিশ কি কুড়ি হবে বাবুর রাতের খাবার দিয়ে সেবকরাম বাড়ি চলে গেছে সকালে এসে দেখে বাবু ঘরে নেই সেবকরাম ভাবল আশপাশে কোথাও আছে বোধহয় কিন্তু না সারাদিন কেটে গেল বাবু এলো না রাতেও এলো না পরের দিন সেবকরাম কলকাতায় বাবুর বাড়ি গেল এবং গিয়ে শুনল বাবু কলকাতায় ফেরেনি আর তারপর থেকে আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি उसके बाद से बाबूजी कोई भी आदमी आके इस कोठी में रात को रह नहीं पाता एक बार दो तीन लड़कों ने जोश में आके रात गुजारने की कोशिश की थी लेकिन किसी तरह उस रात को ही जान बचा के भाग निकले সেবকরাম তুমি আমার রাতের খাবারটা আর এই ফ্লাস্কে চা ভরে আমার ঘরে দিয়ে চলে যাও আমি রাতে এখানেই থাকব দেখি কারা কাঁদে হাঁটে ফিসফিস করে লেকিন বাবুজি কোনো ভয় নেই শিবগ্রাম ভূত পেতনি ওসব কিচ্ছু না ফাঁকা বাড়ি পড়ে থাকে চোর ডাকাত গুন্ডা বদমাইশে তো অভাব নেই তাদেরই কেউ কেউ হয়তো পুলিশের চোখে ধুলো দিয়ে এখানে রাত কাটায় যাও যাও তুমি যাও যা বললাম তাই করো বিমর্ষ মুখে সেবকরাম চলে যায় ওর চলে যাবার পর আমিও চা খেয়ে উঠে বাড়িটা ঘুরে দেখতে শুরু করলাম বেশ বড় বাড়ি ওপরে পাঁচটা ঘর সবই তালা বন্ধ দক্ষিণ দিকে একটা কাঠের সিঁড়ি নেমে গেছে নিচে আবার উত্তর দিকেও একটা ওই রকমই কাঠের সিঁড়ি নেমে গেছে নিচে এছাড়া একটা ঘোরানো লোহার সিঁড়িও আছে বাইরে যেটা দোতলা হয়ে ছাদে চলে গেছে পুরো বাড়িটা ঘুরে দেখে আমি নিজের ঘরে এসে ঢুকলাম সেবকরাম খাবার আর ফ্লাস্কে চা দিয়ে চলে গেছে অনেকক্ষণ ঘরে হ্যারিকেন জ্বলছে একটা হ্যারিকেন বাইরে রেখে গেছে সেটাও জ্বলছে নিচে সিঁড়ির কাছেও একটা হ্যারিকেন জ্বালিয়ে রেখে গেছে সাড়ে নটা বাজল জানলা সামনে গিয়ে দাঁড়ালাম জোছনায় চারদিক ঠিক ঠিক করছে শাল গাছের পাতায় আরও নাম না জানা কত গাছের পাতায় পাতায় হিম পড়েছে তার উপর পড়েছে জোছনা চোখ না সরিয়ে চুপ করে আমি এই সবই দেখতে লাগলাম একটা পাখি হঠাৎ শালবনের মাঝখান থেকে ডেকে উঠল কি পাখি ওটা অমন মিষ্টি করে ডাকল এটাই বুঝি রাতের পাখি হঠাৎ মনে হলো একটু বাইরে বেরিয়ে শালবনে ঘুরে আসলে কেমন হয় চারদিকটা জোছনার আলোয় যে একেবারে দিন হয়ে রয়েছে ঘড়িতে দেখলাম এগারোটা বেজে গেছে সে কি এর মধ্যেই এগারোটা বেজে গেল যাকে বাজুক একটু ঘুরেই আসি একই বাইরে হ্যারিকেন জ্বলছিল দুটো একটা ঘরের সামনে আর একটা সিঁড়ির নিচে দুটোই নিভে গেছে সত্যি সেবকরামটার কি কাণ্ড একটু বেশি করে তেল ভরবে তো আবার ঘরে ঢুকলাম বালিশের তলা থেকে টর্চটা বার করলাম দরজার সামনে এসেই থমকে গেলাম সেই দিয়ে পা টিপে টিপে কারা যেন উঠছে আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে সিঁড়ির দিকে টর্চের আলোটা ফেললাম দেখি একজন ভদ্রলোকের সঙ্গে দুজন সন্ডামার্কা চেহারার লোক সিঁড়ি দিয়ে উঠছে কে কে আপনারা সিঁড়ি দিয়ে উঠে আসা তিনজনই কোনো ভূক্ষেপ না করে উঠতেই থাকে টর্চের আলো তিনজনেরই মুখের ওপর পড়ে আছে কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের ওরা আমাদিকে তাকালো না পর্যন্ত পাথরে দৃষ্টি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরের দিকে এগিয়ে গেল দরজার সামনে গিয়ে টোকা দিল একটু পরেই দরজা খুলে গেল ভেতরে আলো জ্বলছে তিনজনই ভেতরে ঢুকে গেল তারপরই দরজা বন্ধ হয়ে গেল আমি টর্চ হাতে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম কারা এরা ঘরেই বা কে ছিল সেবকরাম নিশ্চয়ই সব জানে তাই আমাকে রাতে এখানে থাকতে দিচ্ছিল না পায়ে পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে হঠাৎ ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ ভেসে এলো তারপরে একটা কোঙানির আওয়াজ আমি পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেলাম হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম থমকে দাঁড়িয়ে পড়লাম দরজা খুলে গেল আমি আবার টর্চ চালালাম কে এরা এখানে কি করতে এসেছে গোয়ানির আওয়াজটাই বা কার দরজা খুলে গেল আমি টর্চটা নিভিয়ে দিলাম আধো অন্ধকারে দেখতে পেলাম প্রথমে বার হলো এক ভদ্রলোক তারপর সেই সন্ডা মতো লোক দুটো কিন্তু একে ওদের কাঁধে একটা একটা লাশ বলে মনে হচ্ছে না কে আপনারা বলুন কে আপনারা কি চান কেউ কোনো কথা বলল না তিনজন দাঁড়াল ভদ্রলোক সন্ডামতো লোকটাকে বলল এর সাক্ষী আমার ছেলেকে ফাঁসিতে ঝোলাতে পারে তাই এছাড়া কোনো উপায় ছিল না জ্যোৎস্নার আলোয় ওদের কাঁধে ঝুলে থাকা যুবকটার মুখ দেখতে পেলাম বড় বড় চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে জীবটা অনেকখানি বেরিয়ে এসে ঝুলছে ঠোঁটের কোণে রক্ত বুঝতে বাকি থাকলো না ওই তিনজন গলা টিপে মারল যুবকটাকে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল তিনজন আমি আস্তে আস্তে ঘরে ফিরে এলাম ওই লোকগুলো জানলই বা কি করে যে ওই ঘরে ছেলেটা আছে না আর ভাবতে পারছি না কাল সেবকরামকে জিজ্ঞেস করে সব জানতে হবে না বললে পুলিশের ভয় দেখাতে হবে এক গ্লাস জল খেয়ে বিছানায় গিয়ে বসলাম রাত দুটো না এত রাতে আর খাবো না কান্নার আওয়াজে চমকে উঠলাম একটা পুরুষ কণ্ঠের কান্না কাঁদতে কাঁদতে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কান্নাটা কান্নাটা কোথা থেকে আসছে টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে লাগলাম আবার কান্নার আওয়াজ আমাকে আমাকে উদ্ধার আমাকে উদ্ধার আমাকে উদ্ধার করো নিচ থেকে আওয়াজটা আসছে না আমি দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে টর্চ জানলাম স্তব্ধ হয়ে গেলাম সিঁড়ি দিয়ে যে ওপরে উঠে আসছে সে আর কেউ নয় একটু আগে একটু আগে ঘুম হয়ে যাওয়া পাশের ঘরের ছেলেটা বড় বড় ঠেলে বেরিয়ে আসা চোখ দিয়ে জল পড়ছে জিপটা জিপটা লম্বা হয়ে বেরিয়ে রয়েছে ঠোঁটের কোণে রক্ত একটু নড়ছে আর বলছে সেবকরামে ঝাপটায় আমার জ্ঞান ফিরল উঠে বসে আমি প্রথমেই তাকালাম সামনের ঘরের দিকে দেখি তালা বন্ধ দরজার কোনায় দেখলাম হ্যারিকেনটা এখনো জ্বলছে ভোর হয়ে গেছে সেবকরাম বলল কাল রাত ভর আমার ঘরের কেউ নিদ গেল না বাবুজি শুধু চিন্তা হলো আপনাকে নিয়ে আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম এগিয়ে গেলাম কোনার ঘরটার দিকে সেবকরাম এই ঘরের চাবি তোমার কাছে আছে হ্যাঁ বাবুজি আছে এই ঘরটা খোলো তো সেবকরাম কোমর থেকে চাবির গোছা বার করে তালাটা খুলতে থাকে খুলেছি বাবুজি চলো ভেতরে চলো দুজনেই ভেতরে ঢুকলাম কেমন যেন একটা স্যাঁত স্যাঁতে গন্ধ বহুদিন যে এই ঘরে আলো হাওয়া ঢোকেনি তা বেশ বোঝা যায় জানলাগুলো একটু খোলো তো সেবকরাম বড় বড় চারটে জানলা সেবকরাম সব কটা জানলা খুলে দেয় দিনের আলোয় ঘর ভরে যায় দেখে তো মনে হচ্ছে শোবার ঘর এক কোণে বড় একটা খাট এক পাশে চারটে বড় বড় সোফা এ কি দেওয়ালে যার ছবি টাঙানো সে তো আর কেউ নয় কাল যে ছেলেটা খুন হয়েছে হ্যাঁ হ্যাঁ তারই তো ছবি সেবকরাম এটা কার ছবি বলো তো আমার মালিকের বাবা ইনি তো কাহা চলিয়ে গেছেন আজ করিব বিশ সাল হলো আচ্ছা সেবকরাম আহ, এই বাড়ির বাগানের কোনায় আহ, কোনো কুয়ো আছে हाँ बाबूजी আছে वो लेकिन काम की नहीं पानी नहीं उसमें पत्थर भरा हुआ है চলো তো আমাকে সেখানে নিয়ে हाँ हाँ बाबूजी चलिए हमारा साथ चलिए আমরা দুজন সিঁড়ি দিয়ে নামতে থাকলাম বাগানের কোনায় একটা পাড় বাঁধানো কুয়ো কুয়োটার চারপাশ আগাছা আর ভেতরটায় ছোট বড় পাথরে ভরা সেবকরাম हाँ बाबूजी দু চারজন লোক জোগাড় করতে পারো যারা এই কুয়োর পাথরগুলো বাইরে বার করতে পারবে টাকা যা লাগে আমি দেব কেন পারবো না বাবুজি আমি নিয়ে আসছি হ্যাঁ আহ, তাড়াতাড়ি যাও সেবকরাম চলে যায় দশ মিনিটের মধ্যেই চারজন লোক নিয়ে চলে আসে মুহূর্তের মধ্যে লোকগুলো কাজে লেগে যায় সেবকরামও প্রায় পাঁচ ফুটের ওপর কুঁয়োর পাথর বাইরে বার করে ফেলল চারজনে হঠাৎ সেবকরাম বলে উঠল বাবুজি বহুত খারাপ বদবু লাগ রাহা হ্যায় উঠে আসবো না নাকে গামছা বেঁধে আরো পাথর তোলো আমি কুয়োর পাড়ে দাঁড়িয়ে নিচে ওদের কাজ দেখতে লাগলাম হঠাৎ চারজনই কুয়োর পাড় ধরে ওপরে উঠতে লাগলো কি হলো তোমরা উঠে আসছো কেন চারজনই ওপরে উঠে এলো ওদের মুখে যেন একটা ভয় মাখানো রয়েছে আমি জিজ্ঞেস করলাম কি হলো তোমরা উঠে এলে কেন সেবকরা মুখ থেকে গামছা খুলে বলে बाबूजी अंदर में আমি তাকালাম নিচের দিকে তারপর সেবকরামকে বললাম বড় দেখে একটা মই জোগাড় করে আনো তো সেবকরাম দৌড়ে গেল একটু পরেই কোথা থেকে একটা মই নিয়ে হাজির কুয়োর ভেতরে মই রেখে নিচে নামতে লাগলাম চাইয়ে মাছ আমি সেবকরামের বারণ না শুনে নিচে নামতে লাগলাম একটা দুর্গন্ধ নাকে এসে লাগল রুমাল বার করে নাকে বেঁধে নিলাম নিচে নেমে দেখি পাথরের নিচ দিয়ে একটা হাতের হাড় বেরিয়ে রয়েছে পাথরটা সরিয়ে দেখলাম হাড়ের মধ্যে একটা সুদৃশ্য দামি ঘড়ি আস্তে আস্তে অনেকগুলো পাথর সরিয়ে ফেললাম অনেকগুলো হাড় আর মাথার খুলির একটা অংশ আস্তে আস্তে মই বেয়ে উপরে উঠে এলাম সেবকরামকে বললাম হ্যাঁ ঠিক বলেছ তুমি একটা লাশ কার জানো তোমার যে মালিক তার বাবার তাকে খুন করেছিল তারই কোনো জানাশোনা লোক খুন করে এখানে ফেলে পাথর চাপা দিয়ে দেয় তাই ওর অশরীরী আত্মা এভাবে কেঁদে কেঁদে ওকে উদ্ধার করতে বলে আর যারা যারা এই বাড়িতে রাত কাটাতে আসে তারা সেদিনে সেই ঘটনাটা নিজের চোখের সামনে পরিষ্কার দেখতে পায় আর ভয় পেয়ে সেই রাতেই বাড়ি ছেড়ে চলে যায় বিমান বলেছিল দুপুরে ফেরার জন্য একটা বাস রয়েছে ওই বাসটা ধরেই কলকাতায় ফিরতে হবে আমার জিনিসপত্রগুলো নেবার জন্য এগিয়ে গেলাম সাহেব বাড়ির দিকে একবার পিছন ফিরে দেখলাম সেবকরাম জল ভরা চোখে নিচু হয়ে কুয়োর ভেতর কি যেন একটা দেখছে